হাদিস নম্বর বাহান্ন عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اتم الوضوء كما امره الله تعالى فالصلوات المكتوبات كفارات لما بينهن ওজু এবং পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের মর্যাদা ওসমান বিন আফফান রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যত্ন সহকারে সঠিকভাবে পূর্ণরূপে এমন পদ্ধতিতে অজু করবে যেমন পদ্ধতিতে আল্লাহ তাকে অজু করার আদেশ প্রদান করেছেন তাহলে ফরজ নামাজগুলির মধ্যবর্তী সময়ের পাপগুলি মোচনের জন্য এই সমস্ত নামাজগুলি তার জন্য কাফফারা হয়ে যাবে শহেহ মুসলিম হাদিস নম্বর এগারো হাইফেন বন্ধনের মধ্যে দুইশো একত্রিশ এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে এক নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক অজু হল এমন একটি মহা এবাদত বা উপাসনা যার মধ্যে মহান আল্লাহ মহাপুণ্য বা সবাব নির্ধারণ করে রেখেছেন তাই এর দ্বারা পাপের ক্ষমা হয় এবং মর্যাদা উচ্চ হয় সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন এই এবাদতটির যত্ন করে এবং এর আদব কায়দা শর্তসমূহ আর অজু বিনষ্টকারী বিষয়গুলির সঠিকভাবে জ্ঞান লাভ করে দুই এই হাদিসটি পরিপূর্ণভাবে ও সুন্দরভাবে অজু করার প্রতি উৎসাহ প্রদান করে এবং বিনয় নম্রতা ও একাগ্রতার সহিত নামাজ পড়ার প্রতিও উৎসাহ প্রদান করে তিন এই হাদিসটি পাঁচ ওক্ত নামাজের মর্যাদা বর্ণনা করে আর সেই মর্যাদা হল এই যে এই নামাজের দ্বারা সমস্ত পাপ ক্ষমা করা হয় তবে এই পাপগুলি বলতে ছোট পাপগুলিকে বোঝানো হয়েছে তাই বড় পাপের ক্ষমা অর্জনের জন্য সঠিক পন্থায় সত্য তওবা করা অপরিহার্য